পাঠানো হয়েছিল তাদেরকে অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব পয়গম্বরদেরকেও আমি জিজ্ঞেস করব যে আমার বাণী পৌঁছাবার দায়িত্ব তারা কতটুকু পালন করেছেন এবং তারা এর কতটুকু সাড়া পেয়েছেন তারপর আমি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে গোটা কাহিনী তাদের সামনে পেশ করব কথা হল আমি কোথাও গায়েব হয়েছিলাম না সেদিন শুধু সত্যই ওজনদার হবে যাদের পাল্লা ওজনে ভারী হবে তারাই সফল কাম হবে আর যাদের পাল্লা ওজনে হালকা হবে তারা নিজেদেরকে গতিগ্রস্ত করেছে কারণ তারা আমার আয়াতের সাথে জালেমদের মতো আচরণ করত আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক ইখতিয়ার সহ কায়েম করেছি এবং তোমাদের জন্য এখানে জীবিকার ব্যবস্থা করেছি কিন্তু তোমরা কমই শুক্রিয়া আদায় করে থাকো ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين لم يكن من الساجدين قال ما منعك أن لا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تركبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين আমি তোমাদেরকে পয়দা করার সূচনা করেছি তারপর তোমাদের সুরত আকার আকৃতি বানিয়েছি এরপর ফেরিস্তাদেরকে বলেছি আদমকে সিস্তা করো এ হুকুম পেয়ে সবাই সিস্তা করল কিন্তু ইবলে সিজদাকারীদের মধ্যে সামিল হল না আল্লাহ প্রশ্ন করলেন যখন আমি নিজেই তোকে সিজদার হুকুম দিলাম তখন কি সে তোকে সিজদা করা থেকে মানা করল সে বলল আমি তার চেয়ে ভালো তুমি আমাকে আগুন থেকে পয়দা করেছ আর তাকে মাটি থেকে বানিয়েছ আল্লাহ বললেন তুই এখান থেকে নেমে যা এখানে তোর বড়াই করার কোনো অধিকারই নেই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 হে আল্লাহ তুমি যেভাবে আমাকে গোমরা হবার ব্যবস্থা করেছ এর বদলায় আমিও এখন তোমার সত্য সরল পথে তাদের জন্য ওত এতে বসে থাকব তাদের সামনে পেছনে ডানে বামে সব দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখব তুমি তাদের বেশিরভাগ লোককেই শকর গোজার পাবে না আল্লাহ বললেন এখান থেকে তুই অপমানিত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যা আর জেনে রাখ যে তাদের মধ্যে যারা তোর পেছনে চলবে তোকে সহ তাদের সবাইকে দিয়ে আমি দোষকে ভরে ফেলব হে আদম তুমিও তোমার বিবি এ বেহেসতে বাস করো এখানে তোমাদের মন যা চায় তাই খাও কিন্তু এই গাছটির কাছেও যেও না তাহলে তোমরা জালিমদের মধ্যে সামিল হয়ে যাবে তারপর শয়তান তাদের দুজনকে কুপরামর্শ দিল যাতে তাদের যে লজ্জাস্থানকে একে অপর থেকে গোপন করে রাখা হয়েছিল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 করার হুকুম করেছে হে রসুল বলুন আল্লাহ কখনো ফাহেসা কাজের হুকুম দেন না তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যে আল্লাহর কথা কিনা তা তোমরা জানো না হে রসুল তাদেরকে বলুন আমার রব তো ইনসাফের হুকুম দিয়েছেন আর তার হুকুম হল প্রতিটি ইবাদতে নিজেদের লক্ষ্য ঠিক রাখো এবং দিনকে তার জন্য খালেস রেখে তাকে ডাকো তিনি তোমাদেরকে এবার যেভাবে পয়দা করেছেন তেমনিভাবে আবার তোমাদেরকে পয়দা করা হবে এক দলকে তো তিনি হেদায়াত করেছেন কিন্তু অপর দলটির উপর গুমরাহি সত্য হয়ে চেপে রয়েছে কেননা তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে অথচ তারা ধারণা করছে যে তারা সঠিক পথেই আছে হে আদম সন্তান প্রত্যেক ইবাদতের সময় নিজেদের সাজে সজ্জিত হও এবং খাও ও পান করো সীমা লঙ্ঘন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 كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون আল্লাহ বলবেন যাও তোমরা ওই দোজকে ঢুকে যাও যেখানে তোমাদের আগে জিন ও মানুষের দল গিয়েছে প্রত্যেক দল যখনই দোজকে দাখিল হবে তখন তাদের আগের দলের উপর তারা লানত করতে থাকবে এভাবে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন প্রত্যেক পরবর্তী দল এর পূর্ববর্তী দলের বিরুদ্ধে বলবে হে আমাদের রব এরাই ওইসব লোক যারা আমাদেরকে গোমরাহ করেছে তাই তাদেরকে আকুনের ডাবল আজাব দাও জবাবে আল্লাহ বলবেন প্রত্যেকের জন্যই ডবল আজাব রয়েছে কিন্তু তোমরা জানো না তখন প্রথম দল এদিকে দলকে বলবে আমরা যদি দোষী ছিলাম তাহলে আমাদের উপর তোমাদের কোন ফজিলত ছিল এখন নিজেদের কামায়ের বদলে আসাবের মজা ভোগ করো إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم واستكبروا عنها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 يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين নিশ্চয় আল্লাহ তোমাদের রব যিনি আসমান ও জমিনকে ছয় দিনে পয়দা করেছেন তারপর তিনি আরো সে সমাসীন হন যিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন তারপর দিন রাতের পেছনে দৌড়ে চলে আসে যিনি সূর্য চন্দ্র ও তারকা পয়দা করেছেন যা তার হুকুমের অধীন সাবধান ও তার হুকুম ও তারই আল্লাহ রাব্বুল আলামিন বড়ই বরকতময় বাদের রককে কাতরভাবে ও চুপে চুপে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না দুনিয়ার সংশোধনের পর তাতে ফসাদ সৃষ্টি করো না আল্লাহকে ভয়ের সাথে আশানি ডাকো নিশ্চয় আল্লাহ রহমত নেক লোকদের কাছে রয়েছে وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت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 সালেহ কথা বলে তাদের বস্তি থেকে বের হয়ে গেল হে আমার কাউম আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের যথেষ্ট কল্যাণ কামনা করেছি কিন্তু আমি আর কি করব তোমরা তো কল্যাণ কামীদেরকে পছন্দ করো না আমি লোককে নবী বানিয়ে পাঠালাম তখন তিনি তার কাউমকে বললেন তোমরা কি এমন বেহা হয়ে গেছো যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা দুনিয়াতে তোমাদের আগে আর কেউ করেনি তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষ থেকে তোমাদের যৌন ক্ষুদাম দাও আসলে তোমরা একবারই সীমা লঙ্ঘনকারী লোক وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين কিন্তু তার কওমের জবাব এছাড়া আর কিছু ছিল না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 ইলাহ নেই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর স্পষ্ট দলিল এসে গেছে তাই ওজন ও দাড়ি পাল্লা পুরা করো মানুষকে তাদের জিনিস কম দিও না এবং সংশোধনের পর তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে এর মধ্যে তোমাদের মঙ্গল রয়েছে ولا تقعدوا بكل صراط توعدون بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفتر যারা ইমান এনেছে তাদেরকে ভয় দেখাবার জন্য তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে এবং সরল পথকে বাঁকা করার নিয়তে জীবনের প্রতিটি পথে ডাকাত সেজে বসু না ওই সময়ের কথা মনে করে রাখো যখন তোমরা সংখ্যায় কম ছিলে তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বেশি করে দিলেন চোখ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 তোমরা বরবাদ হয়ে যাবে তারপর যা ঘটল তা এই যে এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল যারা শোয়েবকে মানতে অস্বীকার করল তারা এমনভাবে মিটে গেল যেন তারা তাদের ঘরেই ছিল না যারা শোয়েবকে মিথ্যা মনে করল তারাই শেষ পর্যন্ত বরবাদ হয়ে গেল তারপর শোয়াইব কথা বলে ওই এলাকা থেকে চলে গেলেন হে আমার কম আমি তোমাদের নিকট আমার রবের বাণী পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনার হকও আদা করেছি এখন যে কম সত্য কবুল করতে অস্বীকার করে তার জন্য আমি কি করে আফসুস করি وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء والسراء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 تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين আর জাদুকরদের এই অবস্থা হল যে যেন কেউ ভেতর থেকেই তাদেরকে সিজদায় ফেলে দিল জাদুকররা বলল আমরা রব্বুল আলমিনকে মেনে নিলাম যিনি মুসা ও হারুনের রব ফেরাউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই তোমরা তার উপর ইমান এনে ফেললে এটা নিশ্চয়ই এক চক্রান্ত যা তোমরা এ রাজধানীতে করেছ যাতে তোমরা এর মালিকদেরকে ক্ষমতা থেকে বেদখল করতে পারো আচ্ছা এখনই তোমরা এর পরিণাম জানতে পারবে অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কাটিয়ে দেব তারপর তোমাদেরকে শুলে চড়াব তারা জবাবে বলল যাই হোক আমাদেরকে তো আমাদের রবের দিকেই ফিরে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 عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى دع لنا ربك قالوا يا موسى دع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل অবশেষে আমি তাদের উপর তুফান পাঠালাম পঙ্গপাল ছেড়ে দিলাম উকুন ছড়ালাম ব্যাং বের করলাম ও রক্তের বেশি ছড়ালাম এসব নিশানা আলাদা আলাদা করে দেখালাম কিন্তু তারা বিদ্রোহ করেই চলল তারা বড়ই অপরাধী কম ছিল যখনই তাদের উপর কোনো বালা মুসিবাদ নাজিল হতো তখন বলতো হে মুসা তোমার রবের কাছে তোমার যে পদমর্যাদা রয়েছে তার ভিত্তিতে তুমি আমাদের পক্ষে দোয়া করো এবার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 بلاء من ربكم عظيم বনি ইসরায়েলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম তারপর চলতে চলতে পথে এমন এক কমের উপর দিয়ে যেতে হল যারা তাদের কর্তৃক মূর্তির পরম ভক্ত ছিল মুসার কম বলল হে মুসা এদের যেমন অনেক মাবুদ আছে আমাদের জন্য তেমনি কোনো মাবুদের মূর্তি বানিয়ে দাও মুসা বললেন তোমরা বড়ই মূর্খের মতো কথা বলছ এ লোকেরা যে তরিকায় চলছে তা তো বরবাদ হয়েই যাবে আর তারা যা আমল করছে তা একেবারেই বাতিল মুসা বললেন আমি কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ তোমাদের জন্য তালাশ করব অথচ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে দুনিয়ার সব কমের উপর ফজিলাত দান করেছেন আল্লাহ বলেন ওই সময়ের কথা মনে করে দেখো যখন আমি ফিরাউন থেকে তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম তখন অবস্থা এই ছিল যে তোমাদেরকে কঠোর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 ভাই হারুনকে বললেন আমার জায়গায় তুমি আমার কমের মধ্যে আমার খলিফার দায়িত্ব পালন করবে এবং ঠিকমতো কাজ করবে আর ফাসাদ সৃষ্টিকারীদের কথা মতো চলবে না যখন মুসা আমার দেওয়া সময় মতো পৌঁছে গেলেন এবং তার রব তার সাথে কথা বললেন তখন তিনি আবদার করে বললেন হে আমার রব আমাকে দেখা দাও রাতে আমি তোমাকে দেখতে পাই আল্লাহ জবাবে বললেন তুমি আমাকে দেখতে পাবে না তবে সামনের পাহাড়ের দিকে দেখো যদি তা নিজের জায়গায় টিকে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে তারপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন এবং পাহাড়কে চূন্য বিচূর্ণ করে দিলেন তখন মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন যখন হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন আপনার সত্তা অতি পবিত্র আমি আপনার নিকট তবা করছি আর আমি সবার আগে ইমান আনলাম قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين আল্লাহ বললেন হে মুসা আমার নবুয়া দেবার জন্য ও আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ দেবার জন্য আমি সব মানুষের উপর প্রাধান্য দিয়ে আপনাকে বাছাই করে নিচ্ছি সুতরাং আমি আপনাকে যা কিছু দিলাম তা নিন এবং শকর আদায় করুন তারপর আমি মুসাকে জীবনের সব দিকের জন্য নসিহত এবং সব দিক সম্পর্কে সুস্পষ্ট হেদায়েত ফলকের উপর লিখে দিয়ে দিলাম আর তাকে বললাম এসব হেদায়েতকে মজবুত হাতে সামলাও এবং তোমার কওমকে হুকুম করো যেন তারা এসবের ভালো অর্থ কবুল করে শীঘ্রই আমি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 আমাদেরকে মাফ করে দিন ও আমাদের উপর রহম করুন আপনি তো সবচেয়ে বড় ক্ষমাশীল হে আমাদের রব আমাদের জন্য এই দুনিয়ার মঙ্গলও লিখে দিন এবং আখেরাতের মঙ্গলও আমরা আপনার দিকেই ফিরে এসেছি জবে এরশাদ হল আমি যাকে তাই সাজা দেই বটে কিন্তু আমার রহমত সব জিনিসের উপর ছেয়ে আছে আর আমি তা তাদের জন্যই লিখে দেব যারা নাফারমানি থেকে বেঁচে থাকে জাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহের উপর ইমান আনে الذين يتبعون الرسول النبي الأمي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم, وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونشروه واتبعوا النور الذي أنزل معه অতএব আজ এ রহমত তাদের জন্যই রয়েছে যারা এই উম্মি নবী ও রাসুলের অনুসরণ করে যার উল্লেখ তারা ওই তাওরাত ও ইনজিলের মধ্যে লেখা দেখতে পাবে যা তাদের কাছেই আছে তিনি তাদেরকে নেককারের হুকুম দেন বদ কাজ থেকে নিষেধ করেন তাদের জন্য পাক জিনিস হালাল করেন এবং নাপাক জিনিস হারাম করেন আর তাদের পর থেকে ওইসব বোঝা সরিয়ে দিন যা তাদের উপর চেপেছিল এবং ওইসব বাঁধন খুলে দেন যার মধ্যে তারা আটকে ছিল কাজেই যারা তার উপর ইমান আনল তাকে সম্মান দেখালো ও শক্তি জোগালো তাকে সাহায্য করল এবং ওই নূরের অনুসরণ করল যা তার সাথে নির করা হল তারাই সফল হবে قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون হে রাসূল আপনি বলুন হে মানব জাতি আমি তোমাদের সবার জন্য ওই আল্লাহর তরফ থেকে রাসূল যিনি আসমান ও জমিনের বাদশাহীর মালিক তিনি ছাড়া আর কোনো বাবুদ নেই তিনি জীবন দান করেন এবং মৌত ঘটান তাই ইমান আনো আল্লাহর উপর এবং ওই উম্মি নবীর প্রতি যিনি তার রাসূল যিনি আল্লাহ ও তার বাণীকে মানেন এবং তোমরা তার অনুসরণ করো আশা করা যায় যে তোমরা হেদায়েত পাবে মুসার কমের মধ্যে একদল এমন লোকও ছিল যারা হক ভাবে হেদায়েত করত ও ইনসাফ করত وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا عشرة عينا قد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 তাই বলে যা সত্য অথচ এই কিতাবে যা লেখা আছে তা তারা পড়েছে আখেরাতের বাসস্থান তো শুধু মুত্তাকেদের জন্যই ভালো তোমরা কি এতটুকু কথাও বুঝো না আর যারা কিতাবকে মজবুতভাবে ধরেছে ও নামাজ কায়েম করে রেখেছে নিশ্চয়ই এমন নেক চরিত্রের লোকদের কর্মফল আমি নষ্ট করব না তাদের কি ওই কথা মনে আছে যখন আমি পাহাড়কে কাত করে তাদের উপর এমনভাবে রেখে দিলাম যেন তা একটা ছাতা এবং তারা মনে করল যে সেটা তাদের উপর পড়ে যাবে তখন আমি তাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে যেই কিতাব দিচ্ছি তা মজবুতভাবে ধরো এবং যা কিছু এতে লেখা আছে তা মনে রাখো আশা করা যায় যে তোমরা ভুল পথ থেকে বেঁচে থাকবে وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست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 হেদায়ত করেন শুধু সেই সঠিক পথ পায় আর যাদেরকে আল্লাহ পথ দেখান না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এ কথা সত্য যে অনেক জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি দোজখের জন্য পয়দা করেছি তাদের দিল আছে কিন্তু এ দ্বারা তারা চিন্তা করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু তার সাহায্যে তা শোনে না তারা পশুর মতো বরং তার চেয়ে অধম এরাই ওই সব লোক যারা গাফলাতির মধ্যে পড়ে আছে ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون ভালো নাম সব আল্লাহরই তাই তাকে ভালো নামে ডাকো তাদের কথা বাদ দাও যারা আল্লাহর নাম রাখার মধ্যে সত্য থেকে বিমুখ হয় যা কিছু তারা করে বেড়াচ্ছে এর বদলা তারা অবশ্যই পাবে আমার সৃষ্টির মধ্যে একদল মানুষ এমনও আছে যারা হকভাবে হেদায়েত করে এবং হকভাবে ইনসাফ করে والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة আর যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেয় তাদেরকে আমি আস্তে আস্তে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে টেরও পাবে না আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি আমার কৌশল বড়ই মজবুত এরা কি কোনো সময় চিন্তা করে দেখেনি তাদের সাথীর মধ্যে পাগলের কোনো লক্ষণ নেই তিনি তো একজন সতর্ককারী মাত্র তিনি স্পষ্টভাবে সাবধান করছেন أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وما خلق الله من شيء وأن عسى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 আমি আমার নিজের লাভ লোকসানের এখতিয়ারও রাখি না আল্লাহ যা চান তাই হয় যদি আমার কাছে গায়েবের ইলম থাকত তাহলে আমি নিজের জন্য বহু ফায়দা হাসিল করতে পারতাম এবং আমাকে কখনো কোনো লোকসান পোয়াতে হতো না আমি তো শুধু একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ওই সব লোকদের জন্য যারা আমার কথা মেনে নেয় والذي خلقكم من نفس واحدة وجعل منها وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون তিনি আল্লাহ যিনি তোমাদেরকে একটি জান থেকে পয়দা করেছেন এবং তা থেকে তার জুড়ি বানিয়েছেন যাতে সে তার কাছে শান্তি পায় তারপর যখন পুরুষটি স্ত্রীকে ঢেকে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 কোনো জিনিসই পয়দা করে না বরং তাদেরকেই পয়দা করা হয় এবং যারা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না এমনকি নিজেদেরকেও সাহায্য করতে পারে না তোমরা যদি তাদেরকে হেরায়েতের পথে ডাকো তাহলে তারা তোমাদের অনুসরণ করবে না তোমরা তাদেরকে দাওয়াত দাও অথবা চুপ করে থাকো উভয় অবস্থাই তোমাদের জন্য সমান আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা মাত্র তাদের কাছে দোয়া করে দেখো যদি এদের সম্পর্কে তোমাদের ধারণা সঠিক হয়ে থাকে তাহলে তোমাদের দোয়ার জবাব ঠিক না ألهم أرجل يمشون بها أم لهم أيد يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا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 তাদের অবস্থা এই যে যদি কখনো শয়তানের কারণে কোনো মন্দ ভাব তাদের মনে জাগেও তাহলে তখন তখনই তারা সাবধান হয়ে যায় তখন তারা স্পষ্ট দেখতে পায় যে তাদের জন্য সঠিক পথ কোনটি অপরদিকে যারা তাদের শয়তানের ভাই বন্ধু তাদেরকে সে পাকা পথে টেনে নিয়ে যায় তারপর তাদেরকে গুমরা করার ব্যাপারে সে চেষ্টা কোনো ত্রুটি করে না হে রাসুল আপনি যখন তাদের সামনে কোনো নিশানা পেশ করেন না তখন তারা বলে তুমি কেন তোমার জন্য কোনো নিশানা বেছে নিলে না তাদেরকে বলুন আমি তো শুধু ওই ওহি মেনে চলি যা আমার রব আমার কাছে পাঠিয়েছেন এই কোরআনই তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিশানা এবং যে সব লোক তা কবুল করে নেয় তাদের জন্য তা হেদায়েত ও রহমত وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তা মন দিয়ে শোনো এবং চুপ থাকো হয়তো তোমাদের উপরও রহমত নাজিল হবে হে রাসূল সকালে ও সন্ধ্যায় মনে মনে আদরভাবে ও ভয়ের সাথে আপনার রবের জিকির করুন এবং মুখেও নিচু আওয়াজে জিকির করুন আপনি গাফেলদের মধ্যে সামিল হবেন না যেসব ফেরেস্তারা আপনার রবের কাছে আছে তারা কখনো বড়াই করে তার এবাদার থেকে মুখ ফিরিয়ে না তারা তাঁর তসবি করে এবং তার